করেছেন মানুষের হেদায়েতের জন্য আল্লাহ যেন প্রকৃত হৃদায়ত আমাদেরকে নসিব করেন আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আমরা আজকে থেকে একটি বিষয়ের আলোচনা শুরু করতে যাচ্ছি আমরা গত তিনটি বছর রমাদানুল মুবারকে এই বিষয়ের কোর্স বা এই বিষয়ের প্রোগ্রাম আমরা নিয়মিত করে আসছিলাম আমাদের আলোচনাগুলোতে বা আমাদের এই দাওয়ার প্রোগ্রামে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে ভাইরা এসেছেন অতীতেও এসেছিলেন আপনারা যারা ঢাকার বাইরে থেকে কষ্ট করে এসেছেন তাদের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের পক্ষ থেকে সুসংবাদ রয়েছে আবুদারদা আল্লাহ আনহু তিনি দামেশকে বসবাস করছিলেন রসুল ইসলামের মৃত্যুর পরে তিনি যখন সেখানে বসবাস করছেন তখন মদিনা থেকে দামেশক এবং মদিনার দূরত্ব অনেক বেশি মদিনা থেকে একজন ব্যক্তি শুধু একটি হাদিস জানার জন্য আবু দারদা রদিয়াল্লাহ আনহুর কাছে আসলেন একটি মাত্র হাদিস জানার জন্য মদিনা থেকে সফর করে আসলেন তার কাছে উদ্দেশ্য ছিল এটা যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের সাহাবির মুখ থেকে আমি সরাসরি রসুল ইসলামের হাদিস শুনব সরাসরি আল্লাহ রসুল ইসলামের হাদিস শুনব একটি হাদিস জানার জন্য তিনি আসলেন আবুদারদা আল্লাহ আনহু তাকে বলছেন যে আমি তোমাকে এমনই একটি বিষয় জানাচ্ছি যে বিষয়টি আমি রসুল সাল্লাহসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি বলেছেন যারা দীর্ঘ পথ সফর করে দিনের উদ্দেশ্যে বের হয়ে আসে তাদের সম্পর্কে রসুল ইসলামের পক্ষ থেকে একটি সুসংবাদ রয়েছে তিনি বলছেন মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি আইলমান সালাকাল্লাহ তারিকান মিন তুরকিল জান্না যে ব্যক্তি দিনই আইলম অর্জনের উদ্দেশ্যে দীর্ঘ পথ সফর করে আসে আল্লাহ তালা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন জান্নাতের পথকে আল্লাহ তালা সহজ করে দেন তিনি আরও বলছেন ওয়াইনাল মালাইকা লতাদাউ আজনিহাতিহা রিদন লিতালিবিল আলম আর দ্বিতীয় সুসংবাদ হচ্ছে তালেবে আইলমদের জন্য মালাইকাগণ তালেবে আইলমদের সন্তুষ্টির জন্য মালাইকাগণ তাদের পাখাকে বিছিয়ে দেন তাদের পাখাকে বিছিয়ে দেন মালাইকাগণ তৃতীয় সুসংবাদ হচ্ছে রসাম বলছেন যে ওয়াইনাল আলিম লায়াস্তাগফির আলাহু মানফিস সামাওয়াতি ও মানফিল আর্দ আর যে ব্যক্তি এই এলম অর্জন করছে এই ব্যক্তির জন্য আকাশ এবং জমিনে যত মাখলুকাত আছে সকল মাখলুকাত তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে আল্লাহর কাছে দোয়া করতে থাকে শুধু আকাশ এবং জমিনের মালাই জমিনের মাখলুকাত গড়ই নয় তিনি বলছেন অল হেইতানুফি জৌফিলমা পানির নিচে যে সমস্ত মাখলুকগুলো রয়েছে এই মাখলুকগুলোও এই তালেবে আলমের জন্য আল্লাহর কাছে ইস্তেকফার করতে থাকে পঞ্চম সুসংবাদ আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন যে ওয়াইন্না ফজলুল আলিমে আল আবিদ কাফাদলিল কামারি লাইলাতাল বাদারি আলা সাইরিল কওয়াকিব একজন আলেমের মর্যাদা আবেদের উপরে আবেদের উপরে একজন আলেমের মর্যাদা হচ্ছে সমস্ত তারকাগুলোর উপরে বদরের রাতের চাঁদের যে মর্যাদা চাঁদের যে মূল্য একজন আলেমের মূল্য মর্যাদা হচ্ছে আবেদদের উপরে এমনটাই আবেদের উপরে এমনটাই এরপরে ষষ্ঠ সুসংবাদ হচ্ছে আল্লাহ রসুলাম বলছেন ওয়াইনাল উলামা অরাসাতুল আম্বিয়া যারা এই জ্ঞান অর্জন করছে এলম অর্জন করছে এলমের জন্য যারা সফর করে এসেছে যারা প্রকৃত জ্ঞান অর্জন করেছে প্রকৃত দিন যারা শিক্ষা করেছে তারা হচ্ছে ওলামা রসাসলাম বলছেন ওয়াইনাল ওলামা অরাসাতুল আম্বিয়া এই আলেমরা হচ্ছে নাবিগণের ওয়ারিস এই আলেমরা হচ্ছে নাবিগণের ওয়ারিস এই আলেমরাই হচ্ছে নাবিগানের ওয়ারিস ওয়াইনাল আম্বিয়া লাম ইউআরিসুদ্দিনার আনওয়ালা দিরহামা আর আম্বিয়াগণ তারা কোনো ধন সম্পদ ছেড়ে যান না মিরাস হিসাবে কি ছেড়ে যান তারা ছেড়ে যান হচ্ছে ওয়াইন্নামা ওয়ার্রাসুল আইলমা তারা আইলমের ওয়ারিস ছেড়ে যান আইলমের মিরাস তারা ছেড়ে যান এ হচ্ছে সুসংবাদ আমাদের জন্য আমরা যারা দীর্ঘ পথ সফর করে ঢাকার বাইরে থেকে এসেছি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের পক্ষ থেকে আমাদের জন্য এই সুসংবাদ আল্লাহ আমাদেরকে এর যথাযথ ব্যবহার করা তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে প্রকৃত জ্ঞানের দিকে অর্জন জ্ঞানের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন সম্মানিত উপস্থিতি আমাদের এই দাওয়ার প্রোগ্রামের নাম হচ্ছে আকিদা শেরাইয়া আজকে আমাদের আলোচনা ভূমিকা স্বরূপ আমাদের এই প্রোগ্রামের নাম হচ্ছে আকিদা সেরাইয়া যার বাংলা অর্থ হচ্ছে সেরাই আকিদা সেরাই আকিদা সেরাই বিশ্বাস আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সুবহান হুয়ালা পৃথিবীর মানুষের জন্য একটি আকিদাকে অবতীর্ণ করেছেন একটি আকিদাকে ফরজ করে দিয়েছেন একটি আকিদা পোষণ করার জন্য পৃথিবীর মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে এই আকিদা প্রত্যেকটা মানুষের আমলের উপর আমলের উপর এই আকিদার অবস্থান প্রত্যেকটা মানুষের আমলের উপরে এই আকিদার অবস্থান আমি সালাত পড়ছি সালাতের আকিদা কি হবে আমি সিয়াম পালন করব সিয়ামের আকিদা কি হবে আমি জাকাত দিব জাকাতের আকিদা কি হবে আমি হাজ করব হাজের আকিদা কি আমি ইসলামী জীবন যাপন করব তার আকিদা কি তার মূল বিশ্বাসটা কি তার মূল বিশ্বাসটা কি মূল বিষয়বস্তু হচ্ছে মূলত বিষয়বস্তু হচ্ছে যে সেরাই জীবনে যত প্রকার বিশ্বাস রয়েছে যে বিশ্বাসের উপরে নির্ভর করে প্রত্যেকটা আমল সে বিষয় সম্পর্কে আমাদের এই প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে সেরাই আকিদা বুঝতে পারছি মনে হয় আর আকেইদার উপরে এটা আমাদের প্রথম ধাপ এটা হচ্ছে প্রথম ধাপ আমরা দ্বিতীয় ধাপে এখনও যেতে পারিনি আমরা যে সিলেবাসটি করেছি এই সিলেবাসটি আমাদের রমাদানুল মুবারকের শেষের দিকে আপনাদের হাতে আমরা তুলে দিতে চেষ্টা করব। কেন আমরা এই কোর্সটি করতে বাধ্য হলাম কেন করছি আমরা এই কোর্স প্রয়োজনটা কি মাদ্রাসা আছে মসজিদ আছে ওলামারা রয়েছেন মুহাদ্দিসিনরা রয়েছেন দায়ীরা রয়েছেন এর পরেও কেন রমাদানুল মুবারকে আমাদেরকে এই কোর্সটি করতে হচ্ছে কেন করতে হচ্ছে এ কেনর জবাব হচ্ছে সারা পৃথিবী আজকে উত্তপ্ত সারা পৃথিবী আজকে উত্তপ্ত অবস্থায় রয়েছে পৃথিবীর এমন একটা দেশ আমরা খুঁজে পাব না যে দেশটা উত্তপ্ত নয় যে দেশটি উত্তপ্ত নয় যে কোনো ক্ষেত্রে হোক রাজনৈতিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে মানুষের উপর বিধিবদ্ধ জীবনযাপনের ক্ষেত্রে সারা পৃথিবী আজকে উত্তপ্ত একটা অবস্থায় রয়েছে কোনো দেশে আজকে মুসলিমরা মার খাচ্ছে কোনো দেশ থেকে আজকে মুসলিমরা নিগৃহীত হচ্ছে কোনো দেশ থেকে মুসলিমদেরকে আজকে জুলমের জাতা কলে তাদেরকে পিষে শেষ করে দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করা হচ্ছে কোনো দেশে মুসলিম অমুসলিম মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হয়েছে অধিকাংশ দেশেই মুসলিম মুসলিমের লড়াইতে অবতীর্ণ হয়ে মুসলিম মুসলিমের রক্ত চুষে খেয়ে পৃথিবী থেকে পৃথিবীটাকে অশান্ত উত্তপ্ত করে তুলেছে উত্তপ্ত করে তুলেছে মোবাইলগুলো সাইলেন্ট হয়ে যাবে সারা পৃথিবী আজকে উত্তপ্ত একটা অবস্থায় রয়েছে সমাজ ব্যবস্থা আজকে অশান্ত পৃথিবীর এমন একটা সমাজ পাওয়া যাবে না যেই সমাজে পরিপূর্ণ শান্তি বিরাজ করছে যে শান্তি আল্লাহ তালা অবতীর্ণ করেছেন পৃথিবীর মানুষের জন্য যে শান্তি এবং কল্যাণের ওয়াদা করেছেন আল্লাহ সুবাহান ওয়াতালা পৃথিবীর মানুষের জন্য সেই শান্তি থেকে পৃথিবীর মানুষ আজকে অনেক দূরে দূরে বসবাস করছে সমাজ আজকে অশান্ত অবস্থায় পতিত হয়েছে অশান্ত সমাজ মানবতা এ সমাজ এবং দেশ থেকে নিগৃহীত প্রায় নিগৃহীত প্রায় মানবতা কোথাও মানবতা খুঁজে পাওয়া যাচ্ছে না না আমাদের দেশ না আমাদের পার্শ্ববর্তী দেশ না তার পার্শ্ববর্তী দেশ না মুসলিম দেশ না অমুসলিম দেশ প্রত্যেকটা দেশেই মানবতা আজকে নিগৃহীত প্রায় মানবতার অবস্থান খুঁজেই পাওয়া যাচ্ছে না যাদের কাছে মানবতা পাওয়ার কথা সেখানে গিয়ে মানুষ আরও বেশি মানবতা হারাচ্ছে যারা মানবাধিকারের কথা বলছেন তারা মানবাধিকারকে লুণ্ঠন করছেন যারা মানুষের অধিকারের কথা বলছেন নারীদের অধিকারের কথা বলছেন যারা শিশুদের অধিকারের কথা বলছেন তারা অধিকারগুলোকে লুণ্ঠন করছেন অধিকারগুলোকে খর্ব করছেন চারোদিকে আজকে হায়নাদের জয় জয়কার একটা অবস্থান বিরাজ করছে চতুর্দিকে মানুষের মধ্যে হায়নাদের চরিত্র বিরাজ করছে দেখা যাচ্ছে মানুষের চরিত্রগুলো কেমন হায়নার মতো হায়নারা যে আচরণ করে মানুষ আজকে সেই আচরণের থেকেও এক ধাপ এগিয়ে গিয়েছে শান্তির নামে অশান্তির বীজ বপন চলছে আজকে সারা পৃথিবীতে প্রত্যেকটা সমাজে যেখানেই শান্তি কমিটি সেখানেই অশান্তির বীজ যেখানেই শান্তির স্লোগান সেখানেই অশান্তি যেখানেই কল্যাণের স্লোগান সেখানেই অকল্যাণ সামাজিক জীবনে কোণঠাসা হতে যাচ্ছে সংকুচিত হয়ে পড়ছে আজকে মানুষের জীবন মানব জীবন আজকে সংকুচিত সামাজিক জীবন আজকে একেবারে কোণঠাসা প্রায় সামাজিক জীবন একেবারে কোণঠাসা প্রায় মানুষের জীবন আজকে একেবারে সংকুচিত যেখানে অন্যায়টাই ন্যায় এবং ইনসাফ হিসাবে পরিচিতি লাভ করেছে যে পৃথিবীতে যেই সমাজে যেই অঞ্চলে আজকে অন্যায়টাকেই ন্যায় এবং ইনসাফ হিসাবে পরিচয় দেওয়া হয়েছে ন্যায় বা ইনসাফ হিসাবে যার পরিচয় আমরা পাচ্ছি প্রকৃত পক্ষে সেটা হচ্ছে অন্যায় অসত্যকেই সত্য হিসাবে প্রতিষ্ঠা দান করা হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে দিনই ক্ষেত্রে দুনিয়াবি ক্ষেত্রে সকল ক্ষেত্রে অসত্যকেই সত্য হিসাবে সত্য হিসাবে প্রতিষ্ঠা দেওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে অশান্তি শান্তি অবিচারী মানুষের জন্য একমাত্র বিচার মানুষ অবিচার যখন পাচ্ছে বিচারের জন্য তারা চলে যাচ্ছে আদালতে বিচারের জন্য তারা চলে যাচ্ছে কোর্টে কাচারি কাচারিতে বিচারের জন্য তারা চলে যাচ্ছে বিচারকদের কাছে তাদের কাছে গিয়ে তারা অবিচার পাচ্ছে অবিচারটাই হচ্ছে এখন বর্তমান সময়ের একমাত্র ন্যায় বিচার অবিচারই হচ্ছে ন্যায় বিচার অসভ্যতাই আজকে সভ্যতা হয়ে দাঁড়িয়েছে যত প্রকারের অসভ্যতা রয়েছে নারীদের দ্বারা সংগঠিত অসভ্যতা পুরুষদের দ্বারা সংগঠিত অসভ্যতা যত প্রকারের অসভ্যতা রয়েছে সেই অসভ্যতাগুলোই আজকে সভ্যতা হিসাবে পরিচিতি লাভ করেছে অপসংস্কৃতি আজকে সংস্কৃতির একমাত্র মাধ্যম যত প্রকারের অপসংস্কৃতি রয়েছে সকল প্রকারের অপসংস্কৃতি আজকে সংস্কৃতি হিসাবে পরিচিতি লাভ করতে চেষ্টা করছে সম্মান অসম্মানের রূপ লাভ করেছে অসম্মানটাই হচ্ছে মূলত সম্মান একের পর এক বেড়েই চলেছে খুন ধর্ষণ রাহাজানি লুটপাট দুর্নীতি অরাজকতা গোত্রীয় সাম্প্রদায়িক দলীয় হাঙ্গামা গোত্রীয় সাম্প্রদায়িক দলীয় হাঙ্গামা এসব কিছু লেলিহান শিখায় শিখা এসব কিছু লেলিহান অগ্নিশিখা ছড়িয়ে পড়ছে আজকে সর্বত্র সকল ক্ষেত্রে নীরবে অশান্তির আগুন ব্যক্তি পরিবার সমাজ সহ পৃথিবীকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে চারোদিকে একটি মাত্র দাবি মানুষের মুখ থেকে চারোদিকে একটি মাত্র দাবি মানুষের মুখ থেকে বের হয়ে আসছে সেটি মুসলিম হোক অমুসলিম হোক নারী হোক পুরুষ হোক শিশু হোক বৃদ্ধ হোক সকল অবস্থাতে সকল মানুষের মুখ থেকে একটি মাত্র দাবি বের হয়ে আসছে সেটি হচ্ছে শান্তি চাই শান্তি চাই শান্তি চাই কল্যাণ চাই নিরাপত্তা চাই অধিকার চাই সৌহার্দ্য চাই সম্প্রীতি চাই সংস্কৃতি চাই সভ্যতা চাই কল্যাণ চাই এই দাবিগুলো মানুষের মুখে আজকে জোরদার হয়ে উঠেছে কিন্তু কে এনে দিবে এই বিষয়বস্তুগুলো কে এনে দিবে শান্তি কে এনে দিবে সৌহার্দ্য কে প্রতিষ্ঠা করবে অধিকার কে প্রতিষ্ঠা করবে মানবতা কে প্রতিষ্ঠা করবে সভ্যতা কে প্রতিষ্ঠা করবে প্রকৃত ন্যায় ইনসাফ এবং বিচার কে প্রতিষ্ঠা করবে সত্যকে কে করবে এমনই মুহূর্তে জাতিকে যারা দিক নির্দেশনা দেওয়ার কথা ছিল তারা জাতির থেকে বিমুখ হয়ে পড়েছে বা জাতি তাদের থেকে বিমুখ হয়ে পড়েছে শান্তি কমিটি আজকে অশান্তির বিষ বাষ্প ছড়িয়ে বেড়াচ্ছে এ অবস্থায় কিছুটা হলেও শান্তি এবং স্বস্তি নিরাপত্তার আশায় মানুষ বুক বেঁধে শান্তি স্বস্তি নিরাপত্তার আশায় বুক বেঁধে মানুষ দলে দলে চলে আসার কথা ছিল দিনের কাছে কিন্তু হচ্ছে তার উল্টো ভিন্ন অবস্থায় পতিত হয়েছে মানুষ দিনের কাছে যেখানে চলে আসার কথা ছিল বুক বেঁধে আসার আলো বেঁধে সেখানে চলে যাচ্ছে মানুষ ভিন্ন পথে কেন তার কারণ হচ্ছে দিনের বিশেষত্ব আজকে মানুষ হারিয়ে ফেলেছে দিনের মৌলিকত্ব দিনের বিশেষত্ব দিনের মূল বিষয়বস্তু আজকে হারিয়ে ফেলেছে যারা দিনের দিকে মানুষকে আহ্বান করার কথা ছিল তারা আজকে বদ্দিনিয়াত বেদিনিয়াত মানুষের কাছে ছড়াচ্ছে যারা সত্যিকার দিনের কথা বলার কথা ছিল তারা দিন থেকে মানুষকে দূরে সরিয়ে যাচ্ছে দিনের নামে যেমন বিশ্বাস এবং কার্যকলাপ দিনের নামে যে সমস্ত ইমান যে সমস্ত আকিদা যে সমস্ত কার্যকলাপকে সুশোভিত করা হচ্ছে স্থাপন করা হচ্ছে যেগুলোকে প্রতিষ্ঠা করার জন্য যার পর নাই চেষ্টা করা হচ্ছে তা হচ্ছে দিনের ক্ষেত্রে চরম অপব্যাখ্যা চরম অপব্যাখ্যা ব্যক্তি দল গোষ্ঠী ইমাম আকাবির নেতা পীর বুজুর্গ মুর্শিদ মাসায়েক ধর্মের নামে যারা মাপকাঠি হয়ে দাঁড়িয়ে আছেন তাদের প্রত্যেকের থেকেই মানুষ আজকে দিন বিদ্বেষী দিন বিরোধী কর্মকাণ্ড তারা খুঁজে পাচ্ছে তাদের মাধ্যমে দিন বিরোধী কর্মকাণ্ড সূচনা হচ্ছে আল্লাহ প্রদত্ত সর্বশেষ অভ্রান্ত ওয়াহি যাদের কাছে মূল্যহীন যাদের কাছে ঠুনকো বিষয় হয়ে দাঁড়িয়েছে সে সমস্ত ব্যক্তিরাই আজকে দিনের মূল ব্যক্তিত্ব হিসাবে সমাজের কাছে প্রতিষ্ঠা লাভ করেছে ইমাম এবং আকাবিরদের কথার মাধ্যমে আল্লাহর কথাকে ছেড়ে দেওয়া হচ্ছে ইমাম এবং আকাবিরদের দোহাই পেড়ে পীর মুর্শিদ আলেম ওলামা স্কলার মক্কি মাদানি মুহাজিরিন তারপরে আনসার মাসরিকি মাগরিবি শিমালি জুনুবি এই সমস্ত দোহাই পেড়ে এদের দোহাই পেড়ে আল্লাহ এবং তার রসুলের অভ্রান্ত ওয়াহি আল্লাহ এবং তার রসুলের অভ্রান্ত কথা আল্লাহ এবং তার রসুলের সর্বশেষ বিধান বলি এগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে বিশুদ্ধ সুন্নাকে পরিত্যাগ করা হচ্ছে তাদের দোহাই পেড়ে আকাবির ইমামদের দোহাই পেড়ে ওলামাদের দোহাই পেড়ে বিশুদ্ধ সুন্নাকে রদ করে দেওয়ার জন্য হেফাজতে ইসলামের নামে হেফাজ ইসলাম বিধ্বংসী ইসলাম বিরোধী কমিটি গঠন করা হচ্ছে পৃথিবীর সর্বত্র আজকে পৃথিবীর সর্বত্র তাদের আজকে জয় জয়কার অবস্থান দেখা যাচ্ছে বলে বুঝানো খুবই কষ্টকর ব্যাপার যে পৃথিবীতে সকল ক্ষেত্রে যত প্রকার অন্যায় যত প্রকার দুর্নীতি যত প্রকার লুণ্ঠন যত প্রকার অনাচার করা হয়েছে তার মধ্যে সর্বক্ষেত্রে সবচাইতে বেশি অগ্রগামী অবস্থান পালন করছে দিনের ক্ষেত্রে পৃথিবীতে যত ক্ষেত্রে দুর্নীতি হয়েছে তার মধ্যে প্রথম ভূমিকা হয়েছে দিনের ক্ষেত্রে দিনের ব্যাপারে এত বেশি লুণ্ঠন করা হয়েছে দিনের ক্ষেত্রে এত বেশি দুর্নীতি করা হয়েছে দিনের ক্ষেত্রে এত বেশি অন্যায় অবিচার অত্যাচার করা হয়েছে আল্লাহ দিনের উপরে অন্য কোনো ক্ষেত্রে অন্য কোনো বিষয়ে এত বেশি অন্যায় অত্যাচার এত বেশি দুর্নীতি করা হয়নি এ অবস্থায় কি করে আসবে শান্তি কি করে আসবে কল্যাণ কি করে আসবে অধিকার কি করে প্রতিষ্ঠিত হবে মানবতা কি করে প্রতিষ্ঠিত হবে সভ্যতা কি করে ফিরে পাবে মানুষ প্রকৃত শান্তি কি করে ফিরে পাবে মানুষ প্রকৃত সত্য এই অবস্থাতে কি করে আসবে শান্তি এবং কল্যাণ কেননা রব্বুল আলমিন বলেই দিয়েছেন অমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها ওকাদা আলিকাল ইয়মা তুনসা সুরা আয়াত নাম্বার একশো চব্বিশ থেকে একশো সাতাশ আয়াত নাম্বার একশো চব্বিশ থেকে একশো সাতাশ এই প্রেক্ষাপটের জবাব দিচ্ছেন আল্লাহ সুবাহান ওয়াতালা তিনি বলছেন মান আরদা আন যে ব্যক্তি আমার ওয়াহি বিমুখ জীবনযাপন করে যে ব্যক্তি আমার দিন বিমুখ জীবনযাপন করে যে ব্যক্তি আমার পক্ষ থেকে আসা সর্বশেষ হৃদায়ত বিমুখ জীবনযাপন করে যে ব্যক্তি কোরআন এবং সহি সুন্না বিমুখ জীবনযাপন করে ফাইন্নালাহু মাঈশাতান দনকা তার জন্য আল্লাহ সুহান দুনিয়ার জীবনটাকে সংকুচিত করে দিবেন চতুর্দিক থেকে সংকুচিত হয়ে যাবে তাদের জীবন কোথাও গিয়ে প্রশস্ততা পাবে না কোথাও গিয়ে আনন্দ পাবে না কোথাও গিয়ে কল্যাণ পাবে না কোথাও গিয়ে শান্তি পাবে না কোথাও গিয়ে তারা তাদের মানবতা ফিরে পাবে না কোথাও গিয়ে তারা অধিকার খুঁজে পাবে না আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার দিন বিমুখ জীবন যাপন করবে ফাইনালাহু মাই শতান্দনকা আল্লাহ তালা তার জন্য দুনিয়ার জীবনকে সংকুচিত করে দিবেন চতুর্দিক থেকে সংকুচিত হয়ে যাবে তার জীবন চতুর্দিক থেকে নিরাপত্তাহীন হয়ে যাবে তার জীবন রিস্কের ক্ষেত্রে নিরাপত্তাহীন আইনের ক্ষেত্রে নিরাপত্তাহীন যানের ক্ষেত্রে নিরাপত্তাহীন মালের ক্ষেত্রে নিরাপত্তাহীন সম্মানের ক্ষেত্রে নিরাপত্তাহীন অধিকারের ক্ষেত্রে নিরাপত্তাহীন সকল ক্ষেত্রে সে নিরাপত্তাহীন জীবনযাপন করবে তার দুনিয়ার জীবনটা সংকুচিত হয়ে যাবে সকল ক্ষেত্রে কোথাও গিয়ে সে শান্তি পাবে না কল্যাণ পাবে না অনাহসুরহু ইয়ামাল কেয়ামতি আমা আল্লাহ বলছেন এই চক্ষুষ্মান ব্যক্তিকে আল্লাহ তালা কেয়ামতের দিন অন্ধ করে তুলবেন অন্ধ হয়ে সে কেয়ামতের দিন উঠবে আল্লাহ বলছেন সে কে আমতের দিন আল্লাহকে জিজ্ঞেস করবে লিমা হাসারতানি আমা আল্লাহ কেন তুমি আমাকে অন্ধ করে তুলেছ আল্লাহ তালা তাকে আল্লাহর কাছে সে ব্যক্তি বলবে লিমা হাসারতানি আমা কেন তুমি আমাকে অন্ধ করে তুলেছ অকাদে কুন্তু বাসিরা আমি তো চক্ষুষ্মান ছিলাম আমার তো চক্ষু ছিল কেন আজকে অন্ধ হয়ে আমি উঠেছি আল্লাহ তাকে উত্তর করবেন কাদা আলিকা তৎকা আয়া তুনা ফানাসি তাহা এ হচ্ছে এমন একটি অবস্থা যারা এমনিভাবে আমার আয়াত সমূহকে ভুলে যাবে ওকাদা আলিকালি তুনসা আমার সমূহকে যারা ভুলে গিয়েছিল যারা ভুলে যায় যারা ভুলে যাবে তাদেরকে আল্লাহ সুবাহানহুয়া কেয়ামতের দিন ভুলে যাবেন তাদেরকেও আল্লাহ তালা কেয়ামতের দিন ভুলে যাবেন দুনিয়ার জীবন অশান্ত দুনিয়ার জীবন সংকুচিত দুনিয়ার জীবনে কোথাও প্রশস্ততা নেই আল্লাহ সুবাহানহুয়া তালা সুরা জুখরুফ আয়াত নাম্বার ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন অমাইয়া আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন وإنهم لا يصدونهم عن السبيل ويحسبون أنهم مهتدون حتى إذا جاءنا قال يا ليت بيني وبينك بعد المشرقين فبئس القرين আল্লাহ বলছেন মাইয়া আন যিকরির রহমান যে ব্যক্তি রহমানের জিকির বিমুখ জীবন যাপন করবে আয়েশ করবে রহমানের জিকির বিমুখ রহমানের বিধান বিমুখ রহমানের ওয়াহি বিমুখ রহমানের দিন বিমুখ রহমানের হৃদায়ত বিমুখ জীবন যাপন যে ব্যক্তি করবে লাহু শৈতানা আল্লাহ বলছেন আল্লাহ তালা তার জন্য একজন শয়তানকে নির্ধারণ করে দিবেন ইবলিস তার জন্য নির্ধারিত হয়ে যাবে সর্বত্র সে যেখানেই বিচরণ করবে শয়তানি তার একমাত্র সঙ্গী ও পরিবারের সাথে থাকবে তো শয়তান ওর সঙ্গী ও হাটে যাবে তো শয়তান ওর সঙ্গী ও বাজারে যাবে তো শয়তান ওর সঙ্গী ও অফিসে যাবে তো শয়তান ওর সঙ্গী ও ব্যক্তি জীবনে থাকবে তো শয়তান ওর সঙ্গী ও পারিবারিক জীবনে থাকবে তো শয়তান ওর সঙ্গী ও রাষ্ট্রীয় জীবনে থাকবে তো শয়তান ওর সঙ্গী ও ইমামতির জীবনে থাকবে তো শয়তান ওর সঙ্গী ও খতিবের জীবন যাপন করবে তো শয়তান ওর সঙ্গী ও রাষ্ট্রীয় আমিরের দায় দায়িত্ব পালন করবে তো শয়তান ওর সঙ্গী একটাই মাত্র অপরাধ কারণ হচ্ছে অপরাধটি হচ্ছে আল্লাহর ওয়াহি বিমুখ জীবন যাপন করা আল্লাহর ওয়াহি বিমুখ জীবন যাপন করার কারণে আল্লাহ সুবহান তার জন্য শয়তানকে নির্ধারণ করে দিবেন ওর ডান দিকে শয়তান ওর বামে শয়তান ওর সামনেও শয়তান থাকবে ওর পিছনেও শয়তান থাকবে ওর সকাল হবে শয়তানের সাথে ওর দুপুর হবে শয়তানের সাথে ওর সন্ধ্যা হবে শয়তানের সাথে ওর রাত যাপন হবে শয়তানের সাথে আমরা দেখতেই পাচ্ছি আজকে আমাদের দেশের প্রেক্ষাপটে দেশের মানুষকে কিভাবে শয়তান গ্রাস করে নিয়েছে দেশের মানুষের চাল চলন দেখে আমরা বুঝতেই পারছি দেশের মানুষের অবস্থানটা কি এদেশের মানুষের অবস্থানগুলো আমরা দেখেই বুঝতে পারছি তারা কোন পথে বিচরণ করছে হোক সে সমাজপতি হোক সে রাষ্ট্রপতি হোক সে সংসদ সদস্য হোক সে ব্যবসায়ী হোক সে বাবা হোক সে মা হোক সে ভাই ব্রাদার হোক সে সাংস্কৃতিক অঙ্গনের লোক হোক সে অমুক ব্যক্তিত্ব হোক সে সমুক ব্যক্তিত্ব হোক সে ওলামা হোক সে হেফাজতে ইসলামের লোক হোক সে অমুকের লোক হোক সে তমুকের লোক প্রত্যেককেই আমরা দেখছি শয়তান কিভাবে তাদেরকে পরিচালিত করছে আল্লাহ বলছেন ফাহু কারিন এই শয়তান থাকবে তার সর্বাঙ্গীন সার্বক্ষণিক সঙ্গী আর তার অবস্থা হবে ওয়াইন্নাহুম লা সুদ্দুন আহুম আনিসাবিল এরা মানুষকে আল্লাহর রাস্তা থেকে দূরে রাখবে নিজেরাও আল্লাহর পথ থেকে দূরে থাকবে নিজেরাও কল্যাণের পথ থেকে দূরে থাকবে নিজেরাও নিরাপত্তার পথ থেকে দূরে থাকবে নিজেরাও অধিকারের পথ থেকে দূরে থাকবে ইনসাফের পথ থেকে নিজেরাও দূরে থাকবে এবং তারা মানুষকেও দূরে রাখবে প্রকৃত পথ থেকে প্রকৃত কল্যাণ থেকে ওয়াহসাবুন আন্নাহুম মুহতাদুন এবং তারা নিজেরা নিজেদেরকে হৃদায়ত প্রাপ্ত মনে করবে তারা নিজেরা নিজেদেরকে হেদায়ত প্রাপ্ত মনে করবে উপস্থিতি আজকে দেশে অসংখ্য দলের তৈরি হয়েছে অসংখ্য মতের তৈরি হয়েছে অসংখ্য পথের তৈরি হয়েছে অসংখ্য ইজামের তৈরি হয়েছে অসংখ্য মাঝহাবের তৈরি হয়েছে প্রত্যেকটা দল উপদল মাঝহাব ইজম প্রত্যেকটা ক্ষেত্রে সবাই নিজেকে হেদায়তের একমাত্র দিশারি হিসাবে আখ্যায়িত করছে এবং উপস্থাপন করছে আসলে কি সবাই হেদায়ত প্রাপ্ত কখনোই নয় আসলে সবাই প্রাপ্ত নয় যে পীর সেজদা গ্রহণ করছে সে বলছে হেদায়তের একমাত্র কাণ্ডারি সে যে পীর নজর মান্নত গ্রহণ করছে সে বলছে হেদায়তের একমাত্র কাণ্ডারি সে যে পীর মানুষের নামে কোরবানি গ্রহণ করছে সে বলছে হেদায়তের একমাত্র কাণ্ডারি সে যে ব্যক্তি মুসলিম উম্মাকে টুকরো টুকরো করে খণ্ডন খণ্ড খণ্ড বিখণ্ড করে ফেলছে তারাও বলছে যে হেদায়তের একমাত্র কাণ্ডারি তারা যারা মুসলিম উম্মাকে দলে উপদলে খণ্ডে খণ্ডে বিভক্ত করে ফেলেছে তারাও বলছে হেদায়তের একমাত্র কাণ্ডারি তারা আল্লাহর দিনকে যারা বিকৃত করে ফেলেছে তারাও বলছে হেদায়তের একমাত্র কাণ্ডারি তারা ইসলামের নামকে মুছে ফেলে যারা আজকে মাঝহাবি নাম মাঝহাবি পরিচয়ে পরিচিত হতে চেষ্টা করছে মাঝহাবি দাওয়াতগুলোকে মানুষের সামনে বেগবান করতে চেষ্টা করছে তারাও বলছে হেদায়তের একমাত্র কাণ্ডারি তারা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশেষ আকিদাকে বর্জন করে পীরের আকিদা হুজুরের আকিদা ইমামের আকিদা নেতার আকিদা দেওবন্দী আকিদা সুফিবাদের আকিদা অমুক আকিদা আশাহারি আকিদা মাতুরিদি আকিদা হলুলিয়া আকিদা জাবারিয়া আকিদা মতাজিলা আকিদাকে যারা গ্রহণ করছে তারাও বলছে হেদায়তের একমাত্র কাণ্ডারি হচ্ছে তারা তারাই হৃদায়তের একমাত্র বিষয়বস্তু তারাই মানুষকে হৃদায়তের পথের দিকে আহ্বান করছে আসলে কি প্রত্যেকটা পথই হৃদায়তের পথ আসলে কি প্রত্যেকটা মতই হৃদায়তের মত আসলে কি প্রত্যেকটা তরিকায় হৃদায়তের তরিকা আসলে প্রত্যেকটা সুবুল কি হৃদায়তের সুবুল কখনো নয় আজ চারোদিকে আল্লাহর ইবাদতের নামে চলছে গায়রুল্লাহর পূজা এবং অর্চনা আল্লাহর ইবাদতের নামে চলছে গায়রুল্লাহর পূজা এবং অর্চনা মানুষ আল্লাহর ইবাদতের নামে নিজেরা ইবাদত গ্রহণ করছে আল্লাহর নামে নয় মানুষের নামে আজকে উৎসর্গ করা হচ্ছে আল্লাহর নামে নয় মানুষের নামে আজকে কোরবানি করা হচ্ছে আল্লাহর নামে নয় বাপ দাদা পীর বুজুর্গ আকাবির মুর্শিদ ইমামদের নামে আজকে কোরবানি করা হচ্ছে উৎসর্গ করা হচ্ছে মান্যত করা হচ্ছে মান্যত করা হচ্ছে সম্মানের নামে গাইরুল্লাহকে সিজদা করা হচ্ছে আল্লাহ আজকে আর পৃথিবীর মানুষের হেফাজতকারী নন আল্লাহ আজকে আর পৃথিবীর মানুষের মুশকিল আসানকারী নন আল্লাহ আজ পৃথিবীর মানুষের হাজতগুলো পূরণকারী নন এ হাজত পূরণকারী আশা পোষণকারী পূরণকারী মানুষের মনের আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবায়নকারী গায়রুল্লাহ হিসাবে দাঁড়িয়েছে গায়রুল্লাহ আজকে তাদের আশা ভরসাগুলোকে পূরণ করছে সন্তান চাচ্ছে তো গায়রুল্লাহর কাছে কল্যাণ চাচ্ছে তো গাইরুল্লাহর কাছে শান্তি চাচ্ছে তো গাইরুল্লাহর কাছে পরিবেশ ভালো চাচ্ছে তো গাইরুল্লাহর কাছে বৃষ্টি চাচ্ছে তো গাইরুল্লাহর কাছে রিজিক চাচ্ছে তো গাইরুল্লাহর কাছে ভিন্ন ভিন্ন তরিকায় ভিন্ন ভিন্ন মতে ভিন্ন ভিন্ন পথে গাইরুল্লাহর আইবাদত চলছে গাইরুল্লাহর পূজা অর্চনা চলছে আল্লাহর আইবাদতের নামে মানুষ আজকে আর নিজের সন্তানগুলোকে আল্লাহর নামে উৎসর্গ করছে না মানুষ নিজের সন্তানগুলোকে আল্লাহর নামে আর মান্যত করছে না আল্লাহর পথে আর আজকে উৎসর্গ করছে না উৎসর্গ করছে পীর মুর্শিদের নামে খানকা দরগার নামে ব্যক্তির নামে রাজনৈতিক দলের নামে তথাকথিত নামধারী তথাকথিত নামধারী খিলাফতিদের নামে তথাকথিত নামধারী হুকুমাতি গ্রুপের নামে তথাকথিত নামধারী হুজুর পীর আর বুজুর্গের নামে নিজেদের সন্তানগুলোকে উৎসর্গ করছে ভিন্ন ভিন্ন আকিদার নামে আজকে নিজেদের সন্তানগুলোকে উৎসর্গ করছে তাও ঈদের নামে শির আমদানি করা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তাও ঈদের নামে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শির্কের আমদানি করা হচ্ছে সস্তা শির্ক দামি শির্ক মধ্যম দামি শির্ক বিভিন্ন শির্ক বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অঞ্চল থেকে এমনকি বিভিন্ন দেশ থেকে মানুষের সামর্থ্য অনুযায়ী কাছের দেশ তার পরের দেশ তার পরের দেশ এবং যেতে যেতে ও দূরবর্তী দেশ থেকে আল্লাহ তাওহিদের নামে শিরকের আমদানি করছে শিরকের স্থায়ী কার্যকলাপগুলো শিরকের কার্যকলাপগুলোকে স্থায়ী রূপ দেওয়ার অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তথা কথিত দিনী ব্যক্তিবর্গ তথা কথিত ধর্মীয় ব্যক্তিরা সুন্নতের নামে সুন্নাতের নামে বিদাতের প্রচার প্রসার চলছে রসুল সাল্লাহ আলাইসাল্লামের আদর্শের নামে ইমামের আদর্শের বাস্তবায়ন চলছে রসুল সাল্লাহ আলাইসাল্লামের আদর্শের নামে ইমাম পীর বুজুর্গ মাসায়েক আকাবির স্কলার মাক্কি মাদানি মাসেকি মাগরিবি শিমালি জুনুবি এদের আদর্শের বাস্তবায়নের অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নাস্তিক আস্তিকতার নামে নাস্তিকতার ব্যাপক প্রচার চলছে আস্তিকতার নামে নাস্তিকতার ব্যাপক প্রচার প্রসার চলছে ওগুলোকে বাস্তবায়ন করার স্থায়ী রূপ দেওয়ার অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আল্লাহর প্রতি পূর্ণ ইমানের কথা বলে আল্লাহকে নিয়ে আজে বাজে মন্তব্যের মাধ্যমে আল্লাহর মূল পরিচয়কে গোপন করে আল্লাহকে অস্বীকার করার জন্য যার পর নাই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আবারও বলছি আল্লাহর প্রতি প্রতি আল্লাহর প্রতি পূর্ণ ইমানের নামে আল্লাহর প্রতি পূর্ণ ইমানের কথা বলে আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ ইমানের কথা বলে আল্লাহকে নিয়ে আজে বাজে মন্তব্যের মাধ্যমে আল্লাহর মূল পরিচয়কে গোপন করে আল্লাহকে অস্বীকার করার তারা চলছে আল্লাহকে অস্বীকার করা হচ্ছে আল্লাহর মূল পরিচয়টাকে গোপন করে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কি করে আসবে এই পর্যায়ে শান্তি কি করে আসবে এই পর্যায়ে নিরাপত্তা কি করে আসবে এ পর্যায়ে কল্যাণ কি করে আসবে এই পর্যায়ে সকল কিছুর হেফাজত অথচ আল্লাহ সুবহান তালা বলেই দিয়েছেন আল্লাদিন আমানু ওয়ালামিয়াল ইয়ালবিসু ইমান আহম বিদুলম উলাইকা লাহুমুল আমনু আহুম মুহতাদুন সূরা আনআম আয়াত নাম্বার 82 সূরা আনআম আয়াত নাম্বার বিরাশি আল্লাহ সুবহান ওয়া বলছেন আল্লাদিন আমানু ওয়ালাম ইয়ালবিসু ইমান আহম বিদুলম উলাইকালাহমুল আমনু আহম মুহতাদুন যারা ইমান আনবে এবং যারা ইমানের সাথে তারা তাদের ইমানের সাথে শিরকের সংমিশ্রণ ঘটাবে না যারা ইমান আনবে এবং ইমানের সাথে শিরকের সংমিশ্রণ ঘটাবে না উলাইকালাহমুল আম তাদের জন্য রয়েছে নিরাপত্তা দুনিয়ার জীবনে নিরাপত্তা আখেরাতের জীবনে নিরাপত্তা দুনিয়ার জীবনে নিরাপত্তা আখরাতের জীবনে নিরাপত্তা দুনিয়ার জীবনে কল্যাণ আখরাতের জীবনে কল্যাণ দুনিয়ার জীবনে শান্তি আখরাতের জীবনে শান্তি দুনিয়ার জীবনে সকল ক্ষেত্রে তাদের সম্মান আখেরাতের জীবনে সকল ক্ষেত্রে তাদের সম্মান উলায় কালাহমুল আমন অহম মোহতাদুন তারাই একমাত্র হেদায়তপ্রাপ্ত তারাই শুধুমাত্র হেদায়ত প্রাপ্ত তারাই শুধুমাত্র হেদায়ত প্রাপ্ত দুনিয়াতে তারা হেদায়ত প্রাপ্ত ব্যক্তি জীবনে তারা হেদায়তের উপরে রয়েছে পারিবারিক জীবনে তারা হেদায়তের উপরে রয়েছে সামাজিক জীবনে তারা হেদায়তের উপরে রয়েছে রাষ্ট্রীয় জীবনে যদি তারা চলে যায় তারা হেদায়তের উপরেই থাকবে অহম মুহতাদুন আল্লাহ তালা বলছেন অতিলকা হজ্জাতুনা আতাইনা হা ইব্রাহিম আলা কওমি মুখে হাত হবে ফেসাল অতিলকা হজ্জাতুনা আতাইনা হা ইব্রাহিম আলা কওমিহি আল্লাহ বলছেন এটাকেই আমি হজ্জাত হিসাবে ইব্রাহিম এবং তার কওমের কাছে পাঠিয়েছিলাম নারফাউ দারাজা তিম্মান্নাশা আল্লাহ তালা বলছেন তিনি যাকে চাইবেন তার মর্যাদাকে আল্লাহ তালা উঁচু করবেন যাকে তিনি চাইবেন ইমানের মাধ্যমে তার মর্যাদাকে উঁচু করবেন যাকে তিনি চাইবেন না শির্কের মাধ্যমে তাকে পদদলিত করবেন লাঞ্ছিত করবেন অপদস্থ করে দিবেন এ অবস্থা অবস্থা দৃষ্টে বর্তমান সময়ের অবস্থা প্রেক্ষাপট এই অবস্থা দেখে মনে হচ্ছে আমরা যেন ফিরে চলে গিয়েছি সেই পনেরোশো বছর আগে জাহিলিয়াতের দিকে জাহিলিয়াতের অন্ধকারের জাহিলিয়াতের সেই অন্ধকার আজকে যেন ইসলামের নামে ফিরে চলে এসেছে জাহিলিয়াতের সেই অন্ধকার আজকে যেন দিনের নামে ফিরে চলে এসেছে জাহিলিয়াতে সেই অন্ধকার হেদায়তের নামে আজকে যেন ফিরে চলে এসেছে সেই যুগের সাথে এই যুগকে মোটেও আলাদা করে দেখা যাচ্ছে না সেই যুগের সাথে এই যুগকে মোটেও আলাদা করে দেখা সম্ভব হচ্ছে না এ অবস্থায় অসংখ্য রোগের একমাত্র চিকিৎসা একমাত্র ঔষধ একমাত্র ঔষধ একমাত্র চিকিৎসা একমাত্র মেডিসিন একমাত্র নিরাময়ের বিষয়কে আল্লাহ সুবাহানুতালা নির্ধারণ করেছেন সেটি হচ্ছে আল্লাহর তাওহিদের বাস্তবায়ন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর তাওহিদের বাস্তবায়ন এই অবস্থায় হচ্ছে একমাত্র চিকিৎসা একমাত্র মেডিসিন একমাত্র ঔষধ একমাত্র বিষয়বস্তু জাহিলিয়াতে সেই অশান্ত অন্ধকারাচ্ছন্ন মানবতাহীন কল্যাণহীন যুগে আল্লাহ রসুল সাল্লাহ ওসাল্লাম যেমন শুধুমাত্র একটি বিষয়ের আহ্বান করেছিলেন ইয়া ইউহান্নাস কলুলা ইলাহ ইল্লাল্লাহ তুফলিহ হে মানব সকল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া যত কিছুর আবাদত করা হচ্ছে সব কিছুকে বর্জন করো আল্লাহ ছাড়া যাকে সিজদা করা হচ্ছে আল্লাহ ছাড়া যার কাছে দাঁড়িয়ে থাকা হচ্ছে আল্লাহ ছাড়া যার নামে মান্যত করা হচ্ছে আল্লাহ ছাড়া যার কাছে রুকু করা হচ্ছে আল্লাহ ছাড়া যার কাছে কেয়াম করা হচ্ছে আল্লাহ ছাড়া যার নামে কোরবানি করা হচ্ছে আল্লাহ ছাড়া যার নামে বিভিন্ন আইবাদতগুলোকে উৎসর্গ করা হচ্ছে সকল গাইরুল্লাহর আইবাদতকে বর্জন করো এক আল্লাহর আইবাদতের দিকে প্রত্যাবর্তন করো সকল প্রকার গাইরুল্লাহর আইবাদতকে বর্জন করো ব্যক্তি ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন টিচারের জীবন ইমামের জীবন মুয়াজ্জিনের জীবন মুসল্লির জীবন বাবার জীবন মায়ের জীবন সন্তানের জীবন সমাজের নাগরিকের জীবন নেতৃস্থানীয় ব্যবসা নেতৃস্থানীয় ব্যক্তির জীবন সমাজের সকল ক্ষেত্রে ব্যবসায়িক জীবন চাকরিজীবীর জীবন সকল ক্ষেত্রে গাইরুল্লাহর আইবাদতকে বর্জন করো এক আল্লাহর আইবাদতকে মেনে নাও সকল মিথ্যা মাবুদগুলোকে বর্জন করো এক আল্লাহ আল্লাহকে মাহবুদ হিসাবে গ্রহণ করো সকল মিথ্যা ইলাহকে বর্জন করো একমাত্র সত্য ইলাহকে তোমরা গ্রহণ করো সত্য ইলাহের প্রতি ইমান আনয়ন করো একমাত্র ইমান একমাত্র আল্লাহর প্রতি ইমান আনয়ন করো একমাত্র বিশুদ্ধ ইমানের মাধ্যমেই শঙ্কামুক্ত নির্বিঘ্ন বিজয়ী জীবন যাপনের প্রতিশ্রুতি আল্লাহ রব্বুল আলমিন দান করেছেন পৃথিবীর মানুষের জন্য একমাত্র বিশুদ্ধ ইমানের মাধ্যমে শুধুমাত্র তাওহিদ ভিত্তিক ইমানের মাধ্যমে তাওহিদ ভিত্তিক জীবন যাপনের মাধ্যমে তাওহিদ ভিত্তিক সমাজ ব্যবস্থার মাধ্যমে তাওহিদ ভিত্তিক জীবন যাপনের মাধ্যমেই শঙ্কামুক্ত নির্বিঘ্ন শান্ত শান্তিপ্রিয় শান্তিতে বিরাজমান সকল অবস্থাতেই বিজয়ী জীবন যাপনের প্রতিশ্রুতি দিয়েছেন রব্বুল আলমিন তিনি বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুমুল আলাউন ইন কুন্তুম মুমিনিন সুরা আল ইমরান সুরা আল ইমরান আয়াত নাম্বারটা আপনার একটু দেখে নিন বা পরে বলবো সুরা আল ইমরান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুমুল আলাউন ইন মুমিনিন তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তা নেই নিজেদেরকে দুর্বল মনে করতে যেও না নিজেদেরকে ছোট মনে করতে যেও না শঙ্কিত থেকো না ছোট্ট সংখ্যা অবস্থায় জীবনযাপন করতে যেও না তোমাদের জীবন থেকে অকল্যাণকে দূর করে দেওয়া হবে তোমাদের জীবন থেকে টেনশনকে মুছে দেওয়া হবে ওয়ালা তাহজানু তোমাদের জীবনে কোনো ভয়ও থাকবে না টেনশনও থাকবে না চিন্তাও থাকবে না ওয়ান তুমুল আলাউন তোমরাই হবে বিজয়ী তোমরাই থাকবে সর্বোচ্চে তোমরাই থাকবে সফলতার পথে তোমরাই থাকবে কল্যাণের পথে কল্যাণ শুধুমাত্র তোমাদের জন্যই যদি তোমরা মুমিন হতে পারো যদি তোমরা ইমান আনয়ন করতে পারো হুজুরের প্রতি ইমান নয় পীরের প্রতি ইমান নয় নেতার প্রতি ইমান নয় আমিরের প্রতি ইমান নয় আকাবিরের প্রতি ইমান নয় বুজুর্গের প্রতি ইমান নয় অন্য কারো প্রতি ইমান নয় বিশুদ্ধভাবে যদি তোমরা ইমান আনয়ন করতে পারো কার প্রতি এক আল্লাহর প্রতি যদি বিশুদ্ধ ইমান আনয়ন করতে পারো আল্লাহর কিতাবের প্রতি অন্য কোনো কিতাবের উপরে নয় হেদায়ার উপরে নয় বেকায়ার উপরে নয় কুদুরির উপরে নয় ফাজাইলে আমলের উপরে নয় ফাজাইলে সাদাকাতের উপরে নয় নেতার লিখিত তাফিমুল কোরআনের উপরে নয় নেতার লিখিত দিন কায়েমের সঠিক পদ্ধতির কিতাবের উপরে নয় আজে বাজে হাবি জাবি কিতাবগুলোর উপরে নয় আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশেষ কিতাবের প্রতি যদি তোমরা ইমান আনয়ন করতে পারো আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশেষ কিতাবের প্রতি ইমান যদি আনয়ন করতে পারো কোনো জিনের উপরে নয় যদি মালাইকাদের প্রতি তোমরা ইমান আনয়ন করতে পারো মালাইকাদের আইবাদত নয় মালাইকাদের প্রতি ইমান মালাইকাদেরকে নিয়ে বাড়াবাড়ি নয় মালাইকাদেরকে আল্লাহ সুবাহান তালা যেই মর্যাদা দান করেছিলেন সেই মর্যাদার উপরে যদি ইমান আনয়ন করতে পারো মালাইকাদের প্রকৃত যে পরিচয় আল্লাহ তালা দান করেছেন সেই পরিচয়ের সাথে যদি তোমরা ইমান আনয়ন করতে পারো যদি ইমান আনয়ন করতে পারো নাবি রসুলগণের প্রতি যদি ইমান আনয়ন করতে পারো নাবি রসুলগণের প্রতি তারা যে বিষয়ে সুসংবাদ দিয়েছেন সেই সুসংবাদের প্রতি ইমান যে বিষয়ে তারা ভীতি প্রদর্শন করেছেন সেই ভীতি প্রদর্শনের প্রতি ইমান যে বিষয়গুলো তারা বর্ণনা করেছেন সেই বর্ণনার প্রতি ইমান যেই পথে তারা ডেকেছেন যে পথে তারা ডেকেছেন সেই পথের প্রতি ইমান যে আদর্শ তারা ছেড়ে গিয়েছেন সে আদর্শের প্রতি যদি তোমরা ইমান আনয়ন করতে পারো যদি তোমরা ইমান আনয়ন করতে পারো আখেরাত দিবসের প্রতি ইমান আখরাত দিবসের প্রতি যদি তোমরা পূর্ণাঙ্গ ইমান আনয়ন করতে পারো আর তাকদীরের কল্যাণ এবং অকল্যাণের প্রতি যদি তোমরা ইমান আনয়ন করতে পারো আর এই ইমানটা যদি তোমাদের তাওহিদ ভিত্তিক হয় যদি তাওহিদ ভিত্তিক হয় তাহলে রব্বুল আলমিনের পক্ষ থেকে ওয়াদা হচ্ছে আন্তুমুল আলাউন তোমরাই থাকবে বিজয়ী তোমরাই থাকবে সফলতার পথে তোমাদের জন্যই সফলতা তোমাদের জন্যই সফলতা তোমাদের জন্যই সফলতা এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বক্তব্য আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অভয়বাণী আল্লাহ সুবাহানহু সুরা আরাফ আয়াত নাম্বার ছিয়ানব্বই আল্লাহ সুবহানাহু বলছেন লাউ আন্না আহলাল কুরা আমানু যদি জনপদবাসীরা ঈমান আনে যদি জনপদবাসীরা ঈমান আনে পৃথিবীর মানুষেরা যদি ইমান আনে পৃথিবীর অঞ্চলের মানুষেরা যদি ইমান আনে দেশের মানুষেরা যদি ইমান আনে ওত্তাকাও এবং তাকুয়া ভিত্তিক জীবন যাপন করে ফতোয়া ভিত্তিক নয় তাকুয়া ভিত্তিক জীবন যাপন করে ফতোয়া ভিত্তিক নয় তাকুয়া ভিত্তিক যদি জীবন যাপন করে যদি ইমান আনে তাকুয়া ভিত্তিক জীবন যাপন করে ফতোয়া ভিত্তিক নয় কি ভিত্তিক তাকুয়া ভিত্তিক কিসের ভিত্তিতে জীবনযাপন চলবে তাকোয়ার ভিত্তিতে কিসের ভিত্তিতে জীবনযাপন চলবে তাকোয়ার ভিত্তিতে ফতোয়ার ভিত্তিতে নয় ফতোয়া ভুল হতে পারে শুদ্ধ হতে পারে কিন্তু আল্লাহর প্রতি ভয় পরিপূর্ণই বিশুদ্ধ আল্লাহ যেভাবে তাকে ভয় করতে বলেছেন সেইভাবে ভয় করে যদি মানুষ ইমান আনে ভয় করে যদি জীবন যাপন করে তাকোয়া ভিত্তিক যদি জীবন যাপন করে ফতোয়া ভিত্তিক নয় বারবার বলছি তাকুয়া তাকুয়াভিত্তিক জীবনযাপন মুত্তাকি হয়ে জীবনযাপন আল্লাহকে ভয় করে জীবনযাপন আখেরাতের বিষয়ের প্রতি ভয় করে জীবনযাপন কেউ যদি মুত্তাকি তাকুয়াভিত্তিক জীবনযাপন করে আল্লাহর পক্ষ থেকে ওয়াদা হচ্ছে লাফাতাহনা আলাইহিম বারাকাত ইমিনাসমাই ওয়াল আরদ আল্লাহ তাআলা আকাশ এবং জমিনের বরকতের দ্বার উন্মোচন করে দিবেন আল্লাহর পক্ষ থেকে ওয়াদা হচ্ছে আল্লাহ সুবহান আকাশ এবং জমিনের বরকতের দুয়ারগুলোকে খুলে দিবেন বারাকাত দিয়ে ভরে যাবে মানুষের জীবন বারাকাত বারাকাত বারাকাত বারাকাতের অর্থ হচ্ছে কল্যাণের আধিক্যতা বারাকাতের অর্থ কি কল্যাণের আধিক্যতা কল্যাণের আধিক্যতা শুধু কল্যাণ নয় কাফেরও কল্যাণ পায় হিন্দুও কিছু কল্যাণ পায় বৌদ্ধও কিছু কল্যাণ পায় অমুসলিমও কিছু কল্যাণ পায় মুসলিমও কিছু কল্যাণ পায় কিন্তু যে ব্যক্তি ইমান এবং তাকুয়াভিত্তিক জীবনযাপন করবে আল্লাহ তালা তাকে বারাকাত দান করবেন বারাকাত হচ্ছে কল্যাণের আধিক্যতা সরচাইতে বেশি কল্যাণ যা যাকে বলা হয় সেটা হচ্ছে বারাকাত আল্লাহ তালা বলছেন যদি জনপদবাসীরা দেশের মানুষেরা ইমান আনে এবং তাকুয়াভিত্তিক জীবনযাপন করে ইমান আনে এবং তাকুয়া ভিত্তিক জীবনযাপন করে লাফাতাহনা আলাইহিম বারাকাত ইমিনাসমাই ওয়াল আরদ আল্লাহ তালা আকাশ এবং জমিনের বারাকাতের দরজাগুলোকে খুলে দিবেন বারাকাত দিয়ে ভরে যাবে তাদের জীবন ওয়ালাকিন কাদ্দাবু আল্লাহ বলছেন কিন্তু তারা মিথ্যা পোষণ করে তারা মিথ্যারোপ করে যারা মিথ্যারোপ করে তাদের অবস্থা আল্লাহ বলছেন ফাখাদ নাহুম বিমা কানু ইয়াকসিবুন তারা যা করে এই জন্য তারা আল্লাহর কাছে কি হয়ে যায় পাকড়াও হয়ে যায় আল্লাহ তালা তাদেরকে পাকড়াও করবেন দুনিয়ার জীবনেও তাদেরকে পাকড়াও করবেন আখেরাতের জীবনেও তাদেরকে পাকড়াও করবেন দুনিয়াতে তাদেরকে আল্লাহ তালা ঘুমন্ত অবস্থায় আজাব দিবেন জাগ্রত অবস্থায় আজাব দিবেন রাতের অবস্থায় আজাব দিবেন দিনের অবস্থায় আল্লাহ তালা আজাব দিবেন আল্লাহ বলছেন আফা আমিন আহলুল কোরা আইয়াতি আহম্বা সুনা বায়াত আহম না ইমন আওয়ামিন আহলুল কোরা আইয়াতি আহম্বা সুনা দোহাও আহমে লাবন আফামিনু মাকরাল্লাহ ফালা আমানু মাকরাল্লাহ ইল্লাল কাউমুল খাসিরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলছেন আফামিন আহলুল করা জনপদবাসীরা কি তা লাভ করেছে তারা কি নিরাপদ মনে করছে নিজেদেরকে আইয়াতিয়াহুম্বা সুনা বায়াতনহম নাইমন তারা রাতের বেলায় অথবা যে কোনো সময় তারা ঘুমিয়ে থাকবে আর আল্লাহর আজাব তাদেরকে পাকড়াও করবে না আমরা দেখতেই পাচ্ছি কিছুদিন আগে জাপানের উপরে আল্লাহর আজাব আসলো কিছুদিন আগে আমাদের দেশেও বিভিন্ন অঞ্চলে টর্নেডো হ্যারিকেন তারপরে আরও কত কিছু নামকরণ দিয়ে বিভিন্ন আজাব আসলো আসলে এই নামকরণগুলো গায়রুল্লাহ করেছে বিলকিস এইটা সেইটা নার্গিস এই নামকরণ যেগুলো করেছে এটা গায়রুল্লাহ করেছে আল্লাহর পক্ষ থেকে নাম নয় আল্লাহর পক্ষ থেকে নাম হচ্ছে এগুলো হচ্ছে আল্লাহর আজাব এগুলো হচ্ছে আল্লাহর আজাব সুনামি নামে আল্লাহর আজাব এসেছে টর্নেডো নামে আল্লাহর আজাব এসেছে হারিকেন নামে আল্লাহর আজাব এসেছে বিভিন্ন নামে আল্লাহর আজাব এসেছে আল্লাহর আজাব আসছে এবং ঘুমন্ত অবস্থায় আল্লাহর আজাব আসছে আল্লাহ বলছেন আওয়ামিন আহলুল কোরআইয়াতিয়াহম্বা সুনা দোহাউ আহম এলাবুন তারা খেল তামাশায় লিপ্ত থাকবে দিনের বেলায় কাজে কর্মে লিপ্ত থাকবে তারা দিনের বেলায় আর এই অবস্থায় তাদের উপর আল্লাহর আজাব আসবে না তারা কি নিশ্চিত হয়ে পড়েছে নিশ্চিত হয়ে পড়েছে দিনের বেলায় তাদের কাছে আল্লাহর আজাব আসবে না আল্লাহ বলছেন আফা আমিনু মাকরাল্লাহ আল্লাহ বলছেন আফা আমিনু মাকরাল্লাহ তারা কি আল্লাহর কর্মকৌশল থেকে হিকমাত থেকে আল্লাহর পাকড়াও থেকে আল্লাহর কৌশল থেকে কি তারা নিরাপত্তা লাভ করেছে নিরাপদ হয়ে গিয়েছে ফালাহমানু মাকরাল্লাহ শুধুই মাত্র ক্ষতিগ্রস্ত জাতি ছাড়া আর কেউ আল্লাহর পাকড়াও থেকে নিশ্চিত হতে পারে না উপস্থিতি সম্মানিত দিনী ভাই এবং বোনেরা অবস্থার প্রেক্ষাপট আমরা আপনাদের সামনে উল্লেখ করলাম বর্তমান সময়ের প্রেক্ষাপট হচ্ছে এই এই প্রেক্ষাপটে আমরা আল্লাহর পথের দিকে আহ্বানকারী আল্লাহর পথের দিকে আহ্বানকারী একদল মানুষ তৈরি করার জন্য প্রকৃত বিশ্বাস প্রকৃত দিনে ইলাহি যা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে প্রকৃত কিতাব এবং সুন্নাতের পথের দিকে আহ্বানকারী আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশেষ ওয়াহির প্রতি আহ্বানকারী আল্লাহ তাওহিদের প্রতি আহ্বানকারী একটি একটি দায়ী শ্রেণী গড়ে তোলার জন্যই আজকে আমাদের এ প্রচেষ্টা আমরা দীর্ঘদিন যাবতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আল্লাহর তাওফিক অনুযায়ী আলহামদুলিল্লাহ আমরা এ পর্যন্ত সফলতাও লাভ করেছি এ পর্যন্ত আল্লাহর তাওফিক অনুযায়ী আমরা এগিয়েই চলেছি এই অবস্থার প্রেক্ষাপটে মানুষকে আল্লাহর পথের দিকে নির্ভেজাল ওহিদের পথে নির্ভেজালভাবে কিতাব এবং সুন্নাতের পথে নির্ভেজালভাবে নবীগণের পথে নির্ভেজালভাবে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর পথে মানুষকে অগ্রসর করার জন্য একদল দায়ী শ্রেণী দায়ী গঠন করার জন্য একদল দায়ী তৈরি করার জন্য আমাদের এ প্রয়াস মাত্র আমাদের এ প্রয়াস মাত্র এই জন্যই যে অন্ধ তাকলিদ থেকে মানুষগুলো বের হয়ে আসবে আমাদের এই প্রয়াস এই জন্যই মানুষ বাপদাদার ধর্মগুলোকে ছেড়ে দিয়ে আল্লাহর দিনকে গ্রহণ করবে আমাদের এই প্রয়াস এই জন্যই মানুষ পীর বুজুর্গের ধর্মগুলোকে ছেড়ে দিয়ে আল্লাহর দিনকে গ্রহণ করবে আমাদের এই প্রয়াস এই জন্যই মানুষ ইমাম আকাবিরদের ধর্মকে ছেড়ে দিয়ে আল্লাহর দিনকে গ্রহণ করবে আমাদের এই প্রয়াস এই জন্যই মানুষ গায়রুল্লাহর আইবাদতকে ছেড়ে দিয়ে আল্লাহর আইবাদতের দিকে অগ্রসর হবে আমাদের এই প্রয়াস রাষ্ট্র গঠন করার জন্য নয় আমাদের এই প্রয়াস রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য নয় আমাদের এই প্রয়াস দেশে হানাহানি ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য নয় আমাদের এই প্রয়াস মানুষের মাঝে অশান্তির বীজ বপন করার জন্য নয় আমাদের এই প্রয়াস হচ্ছে আল্লাহর এ জমিনে আল্লাহর আইবাদত প্রতিষ্ঠার জন্য মানুষ যাতে আল্লাহর আইবাদত করে এই আইবাদতের প্রতি আহ্বান করার জন্য একদল দায়ী তৈরি করা একদল দায়ী তৈরি করা যাতে করে তারা প্রকৃতপক্ষে আল্লাহর দিনের দিকে মানুষকে আহ্বান করতে পারে সম্মানিত উপস্থিতি এই সিলেবাসের উদ্দেশ্য হচ্ছে মানুষকে দিনের বিষয়াদি শিক্ষা দেওয়া এবং সঠিক আকিদায় সুশিক্ষিত করে তোলা যাতে করে তারা পরিপূর্ণভাবে আল্লাহর হেদায়েতের পথে অগ্রসর হতে পারে এবং আল্লাহর নিকট সঠিক অন্তর নিয়ে আল্লাহর নিকট উপস্থিত হতে পারে কেয়ামতের দিন যেদিন আল্লাহ ছাড়া আর কোনো সাহায্যকারী থাকবে না যেদিন আল্লাহর আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না যেদিন আল্লাহর সাথে মানুষের কথোপকথন চলবে কোনো তর্জমান কোনো মুতারজম কোনো অনুবাদকারী ব্যক্তিত্ব থাকবে না যেদিন সরাসরি আল্লাহ প্রশ্ন করবেন বান্দাকে উত্তর দিতে হবে যেদিন বান্দা সরাসরি আল্লাহর সামনে দণ্ডায়মান হবেন সেদিন যাতে করে আমরা আল্লাহর কাছে নিরাপত্তা লাভ করতে পারি সম্মানিত উপস্থিতি আমাদের এই সিলেবাস একটি শক্তিশালী দায়ীদের জন্য সিলেবাস হিসাবে আমরা তৈরি করেছি আমাদের উদ্দেশ্য হচ্ছে মুসলিম ভাইদের ভাই এবং বোনদের বোনদের মাঝে সঠিক আকিদার বীজ বপন করা এবং তাদেরকে দুনিয়া ও আখরাতের কল্যাণজনক কাজের প্রতি উৎসাহী উদ্যমী উদ্যমী করে তুলতে পারি এই প্রচেষ্টা চালাবার জন্য আমাদের এই সিলেবাসের প্রণয়ন এই সিলেবাসের দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে নিজেরা যাতে উদ্যমী হতে পারে দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে অন্যদেরকে যাতে করে আহ্বান করতে পারে এমন পাণ্ডিত্য অর্জনকারী একটি দায়ী শ্রেণী গড়ে তোলা যাতে করে অন্যদেরকেও আহ্বান করতে পারে এরা যাতে শ্রেষ্ঠ উম্মত হতে পারে আল্লাহ তালা যাদের ব্যাপারে বলছেন কুন্তুম খায়রা উম্মা ওখরি জাতলিন নাস তামরুন আবিল আরফ অতানহাউন আনিল মুনকার মিনুন আবিল্লা এই শ্রেণীতে যাতে করে অগ্রসর হতে পারে যেতে পারে খায়রে উম্মাত হতে পারে আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমানের মাধ্যমে এই ধরনের একটি দায়ীর শ্রেণী গড়ে তোলা তৃতীয় উদ্দেশ্য হচ্ছে সকল মুসলিম ভাইদের মধ্যে দিনী প্রেরণাকে জাগ্রত করে তোলা সকল মুসলিম ভাইদের মধ্যে দিনী প্রেরণাকে জাগ্রত করে তোলা আন্দোলনের প্রেরণা নয় ইনকিলাবের প্রেরণা নয় তারপরে অভ্যুত্থানের প্রেরণা নয় রাষ্ট্র গঠনের প্রেরণা নয় ক্ষমতা দখলের প্রেরণা নয় ক্ষমতা ছিনিয়ে আনার প্রেরণা নয় অন্যের উপরে বোমাবাজি করার প্রেরণা নয় মানুষকে ভিন্ন পথে অগ্রসর করার প্রেরণা নয় মানুষকে আল্লাহ দিনের দিকে জাগ্রত করে তোলার জন্য দিন আমাদের জন্য সকল ক্ষেত্রে কল্যাণ এনে দিবে দিনের মাধ্যমেই আমাদের সকল ক্ষেত্রে কল্যাণ রয়েছে এই সকল মুসলিম ভাইদের মধ্যে দিনই প্রেরণা জাগ্রত করে তোলা এবং এর মাধ্যমে অমুসলিমদেরকে ইসলামের দিকে আহ্বান করতে চেষ্টা করা এবং তাদেরকে দিনই শিক্ষায় সুশিক্ষিত করে তোলার জন্য এ প্রয়াস আমাদের আজকে মানুষ দিন সব চিনে কিন্তু দিন চেনে না সব চিনে কিন্তু দিন চেনে না সব বুঝে কিন্তু দিন বুঝে না সকল ক্ষেত্রে জাস্টিস হতে সে চেষ্টা করে সকল ক্ষেত্রে সে জাস্টিফাই করতে পারে কিন্তু দিনের ক্ষেত্রে সে জাস্টিফাই করতে পারে না আজকে আমাদের দেশের মানুষের মধ্যে একটা কথা বহুল প্রচলিত সেটা হচ্ছে আমরা তো ভাই মাদ্রাসায় পড়িনি আমরা তো ভাই আরবি জানি না আমরা তো ভাই এই সেই পড়াশোনা করেছি জেনারেল শিক্ষায় শিক্ষিত আমাদের তো ভাই এত বেশি জ্ঞান নেই আমরা তো ভাই ওলামা নয় আমরা দিনকে কিভাবে জাস্টিফাই করব। দিন কি সহজ বিষয় দিন কি সহজ বিষয় দিন জাস্টিফাই করা অনেক কঠিন বিষয় অনেক কঠিন বিষয় হচ্ছে দিনকে জাস্টিফাই করা আমরা কি করে দিনকে জাস্টিফাই করব। আমরা তো মূর্খ সূর্খ মানুষ আমরা আপনাদেরকে সুসংবাদ দিতে চাই সুসংবাদ হচ্ছে মনে রাখতে হবে দুনিয়া যাচাই বাছাই করা অনেক কঠিন দিন যাচাই বাছাই করা একেবারে সহজ দুনিয়া যাচাই বাছাই করা অনেক কঠিন একটা জমি কিনবেন এক মাস দুই মাস তিন মাস ছয় মাসও লেগে যেতে ছয় মাসও লেগে যেতে পারে ওই জমিনটাকে জাস্টিফাই করার জন্য একজন লোকের সাথে শেয়ারে ব্যবসা করবেন লোকটাকে জাস্টিফাই করতে এক মাস দুই মাস এক বছর তিন বছর ছয় বছরও লেগে যেতে পারে তার সাথে শেয়ারে ব্যবসা করার জন্য তাকে জাস্টিফাই করতে একটা ব্যবসা শুরু করবেন ওই ব্যবসাকে শুরু করার জন্য জাস্টিফাই করতে অনেক সময় লেগে যেতে পারে ব্যবসা শুরু করেছেন ব্যবসায় সফলতা অর্জন করতে অনেক সময় লেগে যেতে পারে শিক্ষা নিয়ে কার্যক্রম চালাচ্ছেন ওইটাকে জাস্টিফাই করতে অনেক সময় লেগে যাবে অনেক কষ্ট হবে অনেক ত্যাগ স্বীকার করতে হবে কিন্তু দিনকে জাস্টিফাই করা আপনার জন্য একেবারে সহজ সেটি হচ্ছে আল্লাহর কালাম আপনার ঘরেই আছে আল্লাহর কালামকে অর্থসহ পড়েন রসুল সাল্লাহ আলী আসাল্লামের বিশুদ্ধ হাদিসগুলো আপনার সামনে আছে বিশুদ্ধ হাদিসগুলোকে আপনি পড়তে শুরু করেন দিনের জ্ঞান অর্জন করতে শুরু করেন দিন আপনার কাছে একেবারে স্পষ্ট দিন একেবারে স্পষ্ট দিন একেবারে স্পষ্ট দিনের আলোর চাইতেও দিন স্পষ্ট সূর্যের আলোর চাইতেও দিন স্পষ্ট রাতে চাঁদের আলোর চাইতেও দিন একেবারে স্পষ্ট একদম স্পষ্ট বিষয় হচ্ছে দিন কেউ যদি দিনকে বুঝতে চেষ্টা করে তার জন্য দিন বোঝা একেবারেই সহজ কিন্তু দুনিয়া বোঝা তার জন্য খুব কঠিন খুবই কঠিন দুনিয়ার বাস্তবতা খুবই করুণ দিনের বাস্তবতা খুবই সুফল খুবই সুমষ্ট দুনিয়ার বাস্তবতা খুবই খুবই মানুষকে কষ্ট দেয় বেদনা দেয় দুঃখ দেয় আর দিন দিনের বাস্তবতা মানুষকে আনন্দ অনাবিল আনন্দের পথে নিয়ে চলে যায় আমাদের এই সিলেবাস গঠনের চতুর্থ সর্বশেষ এবং একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জাহান নাম থেকে নিজেদেরকে মুক্ত করে জান্নাতের পথে এগিয়ে চলা আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জাহান্নাম থেকে নিজেদেরকে মুক্ত করে জান্নাতের পথে নিজেদেরকে অগ্রসর করা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্যও এটাই আমাদের জীবনে পড়াশোনার উদ্দেশ্যও এটাই আমাদের জীবনে তালিম তাদরিস দাওয়াত তাবলিক তারবিয়াত সব কিছুর উদ্দেশ্য একটাই আমাদের জীবনে দিনই জীবনযাপন পালন করার উদ্দেশ্য একটাই অন্য কোনো বিষয় নয় মাল নয় সম্পত্তি নয় অন্য কোনো বিষয়বস্তু নয় বিষয়বস্তু হচ্ছে একটাই দুনিয়াতে যশ খ্যাতি লাভ করা নয় বিষয়বস্তু হচ্ছে একটাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহর জান্নাতের পথে অগ্রসর করা আর জান্নাত এমন জান্নাতের পথে নিজেদেরকে অগ্রসর করা যেই জান্নাত সবচাইতে বড় যেই জান্নাত সর্বোচ্চে যেই জান্নাতে আম্বিয়া সালাম গণ থাকবেন সেই জান্নাতের দিকে নিজেদেরকে অগ্রসর করা সে জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন তুমি যদি আল্লাহর কাছে জান্নাত চাও তাহলে তুমি জান্নাতুল ফিরদাউস চেয়েও কেননা জান্নাতুল ফিরদাউস হচ্ছে সর্বোচ্চে সবচাইতে উপরে সব জান্নাতের উপরে জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস সম্মানিত উপস্থিতি এ ছিল আমাদের আজকের এই কোর্সের বিষয়বস্তু উপস্থিতি আমাদের এই কোর্সটি চলবে চব্বিশে রমাদান পর্যন্ত চব্বিশে রমাদান সর্বশেষ সমাপনী হবে এর একদিন আগেও হতে পারে একদিন দুই দিন আগেও হতে পারে তবে মোটামুটিভাবে চব্বিশে রমাদান পর্যন্ত আমাদের এই কোর্সটিকে আমরা চারটি ধাপে সাজিয়েছি চারটি ধাপে কয়েকটি ধারায় সাজিয়েছি আমাদের প্রথম বিষয়বস্তু হবে এলমের গুরুত্ব এক নাম্বার বিষয়বস্তু হচ্ছে এলমের তাৎপর্য এলমের গুরুত্ব এলমের ফজিলত এলমের সফলতা এলমের বাস্তবতা এলম কেন্দ্রিক আমাদের প্রথম বিষয়ের আলোচনা আমাদের দ্বিতীয় বিষয়বস্তু হচ্ছে সুরা আল আসরের আকিদা ভিত্তিক সংক্ষিপ্ত তাফসির সুরা আল আসরের আকিদা ভিত্তিক সংক্ষিপ্ত তাফসির আমাদের তৃতীয় বিষয়বস্তু প্রথম পাঠের তৃতীয় বিষয়বস্তু হচ্ছে ইসলাম এবং জাহিলিয়াতের দ্বন্দ্ব তার প্রকারভেদ অবস্থান ইসলাম এবং জাহিলিয়াতের দ্বন্দ্ব তার প্রকারভেদ এবং অবস্থান এটি হচ্ছে এক নম্বর পাঠের তৃতীয় বিষয় এক নম্বর পাঠের চতুর্থ বিষয় হচ্ছে চতুর্থ বিষয় হচ্ছে তিনটি মূল নীতি নিয়ে আলোচনা করা তিনটি মূল নীতি তিনটি বিষয়বস্তু বাংলাদেশের একজন লেখক সুন্দর করে তিনটি মূলনীতির উপরে কিতাব লিখেছেন তিনটি মূলনীতি হচ্ছে একটি হচ্ছে ধর্মনিরপেক্ষতা আরেকটি হচ্ছে গণতন্ত্র আরেকটি হচ্ছে ধর্মই রাজনীতি রাজনীতি ধর্ম এ বিষয়ের উপরে তিনটি মূল নীতি নিয়ে আলোচনা করেছেন আমরা আসলে সেদিকে যাব না ওটি দলীয় কিতাব ওটি দলীয় বিষয়বস্তু ওটি দলীয় পথের দিকে মানুষকে বিষয়বস্তুর দিকে অগ্রসর করা যদিও বিষয়বস্তুগুলো একরকম দুনিয়াবি অর্থে সঠিক যে বাতেল একটা ফেরকা হচ্ছে ধর্মনিরপেক্ষ ফেরকা বাতেল একটা ফেরকা হচ্ছে গণতান্ত্রিক ফেরকা বাতেল আর একটা ফেরকা হচ্ছে ধর্মই রাজনীতি রাজনীতি ধর্ম ধর্মকে রাজনীতিতে রূপান্তরিত করা রাজনীতিকে ধর্মে রূপান্তরিত করা আমরা সেই দিকে নয় আমরা তিনটি মৌলিক নীতিমালা নিয়ে আলোচনা করব যেই তিনটি মৌলিক নীতিমালা মানুষের দুনিয়াবি জীবন এবং মানুষের কবরের জীবনে <coughs> মানুষকে সাহায্য করবে সহযোগিতা করবে আমাদের প্রথম পাঠের বা প্রথম বিষয়বস্তুর পঞ্চম বিষয়বস্তু হচ্ছে দিনের স্তরগুলো নিয়ে আলোচনা করা দিনের স্তর বিস্তারিতভাবে দিনের স্তরগুলো নিয়ে আলোচনা করা ষষ্ঠ বিষয়বস্তু হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ষষ্ঠ বিষয়বস্তু হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের মূল কালিমা তাওহীদের মূল বক্তব্য প্রত্যেক নাবি রসুলের মূল বক্তব্য প্রত্যেক নাবি রসুলের মূল বিষয়বস্তু প্রত্যেক নাবি রসুলের মূল দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ এর শর্ত এর দাবি এর সফলতা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ এর শর্ত এর দাবি এর সফলতা এ বিষয় নিয়ে আলোচনা করা এ বিষয় নিয়ে বক্তব্য করা লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে যে ধরনের বিভ্রান্তির সূচনা হয়েছে যে ধরনের অস্পষ্ট কথাবার্তা বলা হচ্ছে তার জবাব দেওয়া লা ইল্লাল্লাহকে কেন্দ্র করে যেই ধরনের অস্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে অস্পষ্ট তাফসির দেওয়া হয়েছে তাহরিফকৃত তাবদিলকৃত তাওয়িলকৃত তাফসিরের জবাব দেওয়া লা ইল্লাল্লাহকে কেন্দ্র করে আমাদের এই সিলেবাসের দ্বিতীয় বিষয়বস্তু দ্বিতীয় ভাগ আল্লাহ তাওহিদ এবং তাওহিদের বিষয় নিয়ে আলোচনা করা আল্লাহ তাওহিদ এবং তাওহিদের দিক দর্শন নিয়ে আলোচনা করা তাওহিদ এবং তাওহিদের দিক দর্শন নিয়ে আলোচনা করা দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় বিষয়বস্তু আল্লাহ তাওহিদের গুরুত্ব তাৎপর্য তাওহিদের ফলাফল তাওহিদের বাস্তবতা তাওহিদ কেন্দ্রিক জীবনযাপন তাওহিদ বিহীন জীবনযাপনের অবস্থানকে নিয়ে আলোচনা করা আমাদের দ্বিতীয় পাঠের তৃতীয় বিষয়বস্তু হচ্ছে শির এবং শির্কের অবস্থান শির শির্কের অবস্থান শির্কের প্রকার শির্কের কুপ্রভাব শির্কের বিষয়বস্তু শির্কের অবস্থানগুলোকে নিয়ে আলোচনা করা তৃতীয় পাঠের চতুর্থ বিষয়বস্তু হচ্ছে শির্কের ভয়াবহতা একটা জাতিকে একটা অঞ্চলকে একটা দেশকে একটা গোষ্ঠীকে শির কিভাবে ধ্বংস করে দেয় এর ভয়াবহতা নিয়ে আলোচনা করা পঞ্চম বিষয়বস্তু হচ্ছে শিরকের বড় এবং শিরকে ছোট শিরকের পার্থক্য নিয়ে আলোচনা করা এগুলোর হুকুম বর্ণনা করা সম্মানিত উপস্থিতি আমাদের এই সিলেবাসের তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের প্রথম বিষয়বস্তু হচ্ছে দিন বিনষ্টকারী ইসলাম বিনষ্টকারী ইমান বিনষ্টকারী বিষয়বস্তু নিয়ে আলোচনা করা যাকে নওয়াকিদুল ইসলাম নওয়াকিদুল ইমান নওয়াকিদুদ্দিন এই বিষয়বস্তু নিয়ে আলোচনা করা তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় বিষয়বস্তু হচ্ছে অশিলা সম্পর্কে আলোচনা করা অশিলার গুরুত্ব অশিলার তাৎপর্য অশিলার বৈধতা অশিলার অবৈধতা অশিলার অবস্থান অশিলার বিষয়বস্তু এ বিষয়বস্তু নিয়ে আলোচনা করা তৃতীয় অধ্যায়ের চতুর্থ বিষয়বস্তু হচ্ছে গণক জ্যোতিষী তারপরে হচ্ছে গণক জ্যোতিষী বিভিন্নভাবে যারা ভাগ্য গণনা করে এদের কাছে যাওয়া এদের পরিচয় বর্ণনা করা এদের ভয়াবহতা তুলে ধরা চতুর্থ বিষয়বস্তু হচ্ছে কবর কেন্দ্রিক যে সমস্ত আইবাদতগুলো চলছে কবর কেন্দ্রিক যে সমস্ত আইবাদতগুলো চলছে এই আইবাদতগুলো কবরের অবস্থানগুলো নিয়ে কবরের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা কবর জিয়ারতের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা তার আদব সম্পর্কিত আলোচনা করা পঞ্চম বিষয়বস্তু হচ্ছে চিকিৎসার নামে তাগা বালা সুতা পৈতা কড়ি গাছের জড় শিকল চামড়া তারপরে হচ্ছে জুতা পাতা তারপরে হচ্ছে কাগজের টুকরো বিভিন্ন বিষয় শঙ্খ এই বিষয়বস্তু নিয়ে চিকিৎসা সম্পর্কে চিকিৎসার বিষয়বস্তু নিয়ে আলোচনা করা ষষ্ঠ বিষয় হচ্ছে জাদু জাদুর প্রভাব জাদুর বিষয়বস্তু জাদুকে নিয়ে আলোচনা করা জাদুর কুপ্রভাব জাদু দিয়ে কি কী বিষয়গুলো ঘটছে এ বিষয়বস্তু নিয়ে আলোচনা করা আমাদের এই সিলেবাসের চতুর্থ পাঠ হচ্ছে বাংলাদেশে প্রচলিত ধর্মীয় গ্রুপগুলো সম্পর্কে মোটামুটিভাবে সংক্ষিপ্ত একটি ধারণা আপনাদের সামনে তুলে ধরা সংক্ষিপ্ত একটি ধারণা উপস্থাপন করা প্রচলিত ধর্মীয় গোষ্ঠী যেগুলো রয়েছে তাদের আকিদা তাদের বিশ্বাস তাদের অবস্থান তাদের কর্মকাণ্ড তাদের দাওয়াত তাদের চিত্র তাদের চরিত্র তাদের অবস্থানগুলোকে নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করে করা এই জন্য যাতে করে মানুষ তাদের অনিষ্টতা থেকে রেহাই পায় যাতে করে মানুষ তাদের অনিষ্টতা থেকে দূরে থাকতে পারে যাতে করে মানুষ তাদের অনিষ্টতা থেকে বেঁচে থাকতে পারে যাতে করে মানুষ তাদের ফাঁদে পাড়া না দেয় এ বিষয় নিয়ে আলোচনা করা এবং পঞ্চম বিষয় পঞ্চম অধ্যায় হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের সিরাতের উপরে সংক্ষিপ্ত একটি আলোচনা করা রসুল সাল্লাহ আলী ওসাল্লামের সিরাতের উপরে মক্কার জীবন মদিনার জীবন দাওয়াতের জীবন তার পারিবারিক জীবন তার অবস্থান তার কর্মের জীবন সকল জীবনকে কেন্দ্র করে একটি সংক্ষিপ্ত সিরাতের উপরে আলোচনা করা আল্লাহ যেন আমাদের এই আয়োজনকে কবুল করে নেন আল্লাহ যেন আমাদের এই আয়োজনকে কবুল করে নেন আল্লাহ যেন আমাদের এই আয়োজনকে কবুল করে নেন আল্লাহ যেন আমাদের আইবাদতকে কবুল করে নেন আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টায় বারাকাত দান করেন আল্লাহ যেন আমাদের এই দাওয়াতে বারাকাত দান করেন আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করে নেন আল্লাহ যেন এদেশ থেকে গাইরুল্লাহর আইবাদতগুলোকে মুছে দেন আল্লাহ যেন এই দেশে আল্লাহ তাওহীদের বাস্তব রূপ দেখার তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ যেন বেদি বদ্দিনিয়াতের নামে দিনগুলোকে এদেশ থেকে সরিয়ে দেন আল্লাহ যেন বদ্দিনিয়াতের নামে দিন নামে দিনের নামে যে সমস্ত বদ্দিনিয়াত চলছে এই বদ্দিনিয়াতের আদর্শ থেকে মানুষকে দূরে রাখেন আল্লাহ যেন আমাদেরকে সুন্দর একটা সমাজ ব্যবস্থা গঠন করার তৌফিক দান করেন আল্লাহ যেন সুন্দর দিন একটা সমাজ আমাদেরকে বসবাস করার তৌফিক দান করেন দিনের নামে আমরা যাতে আর বদ্দিনিয়াতের নামে বদ্দিনিয়াতের পথে না যাই আমরা যাতে নিজেরা নিজেদেরকে দিনের উপরে পরিচালিত করতে পারি আমরা যাতে আখেরাতে মুক্তি পেতে পারি আমরা যাতে নাজাত পেতে পারি কল্যাণ পেতে পারি আমরা যাতে মানুষকে আল্লাহর পথের দিকে আহ্বান করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ যেন খায়েরে উম্মাত হিসাবে আমাদেরকে গ্রহণ করে নেন আল্লাহ যেন নবীর ওয়ারিস হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ যেন নবীর পথে দাওয়াত দেওয়ার আমাদেরকে তৌফিক দান করেন নবীদের আদর্শ বোঝার তৌফিক দান করেন দিনের মৌলিক বিষয়াদির উপরে আমাদেরকে চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন আল্লাহ সর্বোপরি আমাদের এই প্রচেষ্টাকে কবুল করে নেন আল্লাহ আমাদের হায়াতে বারাকাত দান করেন আল্লাহ আমাদের আইলমে বারাকাত দান করেন আল্লাহ আমাদের দাওয়াতি জীবনে বারাকাত দান করেন আল্লাহ আমাদের প্রচেষ্টাগুলোকে কবুল করে নেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকান্ত সামিউল আলিম অতবা আলাইনা ইন্নাকান্তল গফুর রাহিম ওসল্লাহ ওসাল্লাম মুবারক আলা নবীনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু আগামীকালকে থেকে আমাদের যথারীতি আলোচনা শুরু হয়ে যাবে একেবারে জাস্ট টাইম নয়টায় ইনশাআল্লাহ নয়টা থেকে এগারোটা পর্যন্ত ইনশাল্লাহ আমরা আলোচনা করব যতটুকু যেতে পারি আগামীকালকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এলম এলমের প্রকারভেদ এলমের গুরুত্ব এলমের তাৎপর্য এবং এলম কেন্দ্রিক বিভ্রান্তি আর এলম কেন্দ্রিক মানুষের হেদায়তের পথ